হলুদ পাখি এই হাতে আয় আয় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায় হলুদ পাখি এই হাতে আয় আয় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায় হলুদ পাখি নরম ডানায় তো দিয়েছে হলুদ মেখে সর্ষে ফুলের ভোর হলুদ পাখি নরম ডানায় তো কে দিয়েছে হলুদ মেখে সর্ষে ফুলের ভোর তুই মধুর মধুর ডাকিস কেন বিয়ের শাড়ি গায় আলতা তোমার পায় হলুদ পাখি এই হাতে আয় আয় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায় হলুদ পাখি এই হাতে আয় আয় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায় চেয়ারে বস কুটুম পাখিয়ে আচার খাবি পাকান পিঠে তোর কি খেতে নে চেয়ারে বস কুটুম পাখিয়ে আচার খাবি পাকান পিঠে তোর কি খেতে নে মন যে আমার ফুড়ুত ফুড়ুত পাখি হতেই চায় আলতা তোমার পায় হলুদ পাখি এই হাতে আয় আয় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায় হলুদ পাখি এই হাতে আয় আয় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায় কে দিয়েছে টানা দু চোখ একে হাতে মায়ার ভরে কাজল কালো মেখে কে দিয়েছে টানা দু চোখে কে স্নেহের হাতে মায়ার ভরে কাজল কালো মেখে সেই মহানের জন্যে কি তোর মনটা কেঁদে যায় আলতা তোমার পায় হলুদ পাখি এই হাতে আয় আয় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায় হলুদ পাখি এই হাতে আয় আয় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায় আদর করে মাখিয়ে দেব আলতা তোমার পায়